Network, the solution for humanity. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিন আলমিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শকবৃন্দ পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে পৃথিবীর বাংলায় জানাচ্ছি আপনাদের সকলকে আমন্ত্রণ কিতাব উত্তাহিদ এর ধারাবাহিক দর্শ শোনার জন্য কোনো ব্যক্তি যদি তার নাম কাজী উল কুদাত হয় সকল বিচারকদের বিচারক যার অর্থ অনুরূপভাবে মালিকুল আমলাক হয় অর্থাৎ সকল মালিকের মালিক সকল বাদশার বাদশাহ এ ধরনের যদি নাম হয় তাহলে হাদিসে এসেছে যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কেয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যে ব্যক্তি এই নাম ধারণ করেছে কারণ এই নামের যোগ্য একমাত্র আল্লাহ সুবাহ হাত ছাড়া আর কেউ না গোটা বিশ্বের বিচারকের বিচারক হলেন একমাত্র আল্লাহ সুবাহ আলা অনুরূপভাবে গোটা বিশ্বের মালিকের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ আলা গোটা বিশ্বের বাদশার বাদশাহ হলেন যিনি তিনি হলেন একমাত্র আল্লাহ সুবাহ তার জন্যই শুধু এই নামটি শোভা পায় তার জন্যই এই নামটি প্রযোজ্য হয় কিন্তু এই নাম যখন কোনো মখলুক গ্রহণ করে এই জন্যই আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সেটি খুব ক্রোধের পাত্র হয়ে যায় সেই ব্যক্তি এবং এই বিষয়টি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে খুবই ঘৃণিত বিষয় হয়ে যায় একইভাবে অন্য এক বর্ণনা এসেছে আমরা একটি হাদিস শুনেছি আরও একটি হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাম সেখানে বলছেন যে আগুলিন রাজুলিন আল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কেয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হলো ওই ব্যক্তি এবং সবচেয়ে ক্রোধের পাত্র হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মালিকুল আমলাক বা এই পর্যায়ের নামগুলি গ্রহণ করে থাকে প্রিয় বন্ধুরা আমরা এই অধ্যায় থেকে বেশ কতগুলি বিষয় জানলাম সে বিষয়গুলির মধ্যে প্রথম হলো যে এই মালিকুল আমলাক বা সমর্থবোধক যে কোনো ভাষায় আরবি ভাষায় হলো এটা মালিকুল আমলাক অন্য ভাষায় যেমন ফার্সি ভাষায় শাহান শাহ বাদশাহ বাদশাহ একই বিষয় সেটাও রাখা জায়েজ হবে না ঠিক ইংলিশেও যদি ওরকম ওই ধরনের এই অর্থবোধক কোনো নাম হয়ে থাকে বা উর্দুতেও হয়ে থাকে বা যে কোনো পৃথিবীর যে কোনো ভাষায় যদি এ অর্থবোধক কোনো নাম হয়ে থাকে তাহলে কখনো কোনো মানুষের জন্য সেই নাম শোভা পায় না তার জন্য সে কিন্তু কখনো বৈধ নয় যদি সেও রেখে থাকে তাহলে তার উচিত হলো যখনই সে জানবে কমপক্ষে এই বিষয়টি না জানার কারণে যদি কেউ রেখে থাকে সেটি ভিন্ন বিষয় জানার সাথে সাথে তার উচিত হবে কর্তব্য হবে আল্লাহর সেই ঘৃণ পাত্র যেন না হয়ে সে আল্লাহর প্রিয় পাত্র হতে পারে এজন্য সেই নামটিকে সংশোধন করে নিতে হবে তাকে পরবর্তী আরেকটি অধ্যায় আসবে অবশ্য আমাদের যে অধ্যায় মানুষের নাম পরিবর্তন করে নেওয়ার অধ্যায় আসবে তো এখান থেকে আমরা সেটাই জানলাম যে যখন কোনো ব্যক্তি জানবে এই হাদিস এবং তার নাম যদি এই হয়ে থাকে অনুরূপভাবে কোনো পিতাও যদি জানেন এবং তার সন্তানের নামগুলি যদি এভাবে তিনি রেখে থাকেন পিতার দায়িত্ব হলো তার সন্তানের নামগুলিকে সংশোধন করে নেওয়া প্রতিটি ব্যক্তিরও দায়িত্ব হলো নিজেরই যে তিনিও যখন জানবেন বুঝবেন তার এই নামগুলিকে সংশোধন করে নেওয়া যে নামটি একমাত্র মালিক হলেন আল্লাহ সুবাহানা হুয়া তালা অন্য যদি কেউ নিয়ে থাকে নিশ্চয়ই সে কঠিন শাস্তির সম্মুখীন হবে যেটা আমরা কোরআনের আয়াত থেকেও বিভিন্ন হাদিস থেকেও জানলাম অন্যভাবে হাদিস থেকে আমরা আরো বুঝতে পারছি যে এখানে যেমন বলা হচ্ছে কোন ব্যক্তির নাম শাহান শাহ বা মালিকুল আমলা কিন্তু সে যদি কখনো বিশ্বাস নাও করে যে আসলে আমি হলাম বাদশার বাদশাহ এটা যদি সে বিশ্বাস নাও করে থাকে কিন্তু তার এই নাম এটা যখনই সে হাদিস জানবে যে এই নাম জায়েজ নয় সাথে সাথে তার নামটাকে চেঞ্জ করে নিতে হবে হয়তো কেউ বলতে পারে যে না আমি তো এটা আমার নাম হয়ে আসছে কিন্তু আমি তো কোনোদিন দাবি করি না যে আমি বিশ্বের বাদশার বাদশাহ বা আমি মালিকের মালিক বা আমি বিচারকের বিচারক এটা তো আমি কখনো নিয়ত করিনি বা এটা কখনো মনে করি না না এটা চলবে না কেন চলবে না যেহেতু এ নামেই নিষিদ্ধ অতএব এই নামের অর্থ আপনি উদ্দেশ্য নেন আর নাই নেন সর্বাবস্থায় আপনাকে এই নামটাকে চেঞ্জ করতে হবে উদাহরণস্বরূপ ধরে নেন বলতে পারি আমরা কেউ যদি কারো নাম না জেনে নাম রেখে ফেলে জাহান নাম এখন কারো নাম যদি না জেনে সে অর্থ না জেনে না বুঝে জাহান নাম রেখে ফেলে পরে যখন সে জানতেছে যে জাহান্নাম এটা তো খুব ডেঞ্জারাস বিষয় তাহলে এটা কিভাবে নাম হইতে পারে তাহলে এখন কি সে বলবে যে না আমি তো এই জাহান্নাম দ্বারা নাম উদ্দেশ্য আমি ওই জাহান্নাম শাস্তির জায়গা সেটা উদ্দেশ্য নেই নাই অতএব রেখেই ফেলেছি যেহেতু এখন চলতে থাকুক তা তো না যখন জানবে বুঝবে যে এটা একটা আলাদা বিষয় তখনই তার উচিত হবে সে ওটাকে বর্জন করা এটা থেকে সংশোধনে চলে আসা প্রিয় বন্ধুরা মূলত এই বিষয়টি হলো কেন সংশোধন করব বিশেষ করে এই নাম যে নামটি হচ্ছে আল্লাহ সুবাহর সাথে সাংঘর্ষিক নাম এটা এই জন্যই বর্জন করতে হবে যদি আমি সত্যিকারে আল্লাহর প্রতি ইমানদার হতে চাই আল্লাহকে যদি আমি সত্যি শ্রদ্ধা জানাতে চাই আল্লাহকে যদি আমি আল্লাহর মর্যাদা দিতে চাই তাহলে আল্লাহর সাথে তার নাম গ্রহণ করে আমি সংঘর্ষ সৃষ্টি করতে পারি না অবশ্যই আমাকে সেই নাম বর্জন করতেই হবে এরপরে আমরা আরেকটি সুন্দর অধ্যায়ে যাচ্ছি পৃথিবীর বুকে একমাত্র মালিক হলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন যত সব আমরা যার কিছু দাঁড় করি না কেন সেগুলি তো কোনো কিছুই ক্ষমতা রাখে না আল্লাহ রাবুল্লাহ আলমিন যেমন কত সুন্দরভাবে অনেক দৃষ্টান্ত তুলে ধরেছেন আল্লাহ বলছেন ইয়া ইউহান্নাস দুরিবা মাসালুং ফাস্তামি তোমাদের জন্য বহু দৃষ্টান্ত আমি দিয়েছি কোরআনে তোমরা একটু শোনো মনোযোগ সহকারে কেমন কেমন দৃষ্টান্ত আমি তোমাদের জন্য দিয়েছি মানুষ তো অনেক কিছুই দাবি করে অনেক কিছুই বলে বহু দৃষ্টান্ত তোমাদের উল্লেখ করেছি শোনো মনোযোগ সহকারে আল্লাহ বলছেন কি তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার কাছে ধর্ণা দাও চাই সে ব্যক্তিটা কোনো রাজা বাদশাই হোক বিশেষ করে এখানে বলা হচ্ছে যে কোনো মৃত ব্যক্তি যদি হয় কোনো প্রতিমা যদি হয় যাদের কাছে তোমরা ধর্ণা দাও তাদের অবস্থা কি লাইয়াখলুকু দোবা বা তারা তো আসলে একটা ছোট্ট মাছি এই মাছিটাকে সৃষ্টি করার মতো তাদের কারো ক্ষমতা নেই আসলে আশ্চর্যের বিষয় আল্লাহ সুবাহ আজকে উন্নত প্রযুক্তি বহু অগ্রসর হয়েছে বহু কিছু তৈরি করছে একটা কেন কত উন্নত রকমের মাছিও তৈরি করতে পারবে কিন্তু কারো পক্ষে কি সম্ভব হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন যেই মাছির মাঝে একটা জীব দিয়ে সেটাকে চালু সঞ্চাল করে দেন সেরকম কি কেউ তৈরি করতে পারবে এটা কোনোদিন সম্ভব হয়নি কোনোদিন হবেও না তাই আল্লাহ রাবুল্লাহ আলমিন চ্যালেঞ্জ করে সেই কোরআনে বলছেন আসলে একটা ছোট্ট মাছি সৃষ্টি করার মতো তো এদের ক্ষমতা নেই কত বাহাদুরি কোথায় আবার আল্লাহ বলছেন একটা মাছিকে সৃষ্টি করার জন্য গোটা বিশ্ব যদি সকলেই সব পণ্ডিতরা বুদ্ধিজীবীরা সব বৈজ্ঞানিকরা যদি এক হয় একটা মাছিকে সৃষ্টি করতে চায় পারবে না কখনো নয় তারপর যে বিশেষ করে যে সমস্ত প্রতিমা বা যে সমস্ত মৃত ব্যক্তির কাছে মানুষ গিয়ে আজকে ধর্ণা দিচ্ছে আল্লাহ রাবুল আলমিন তাদের কথা বলছেন এই প্রতিমাগুলি যার কাছে মানুষ আজকে আল্লাহ রাবুল আলমিন তার মানুষের বিবেক বুদ্ধি কত দান করলেন কিন্তু এরপরও একটা পাথরের মূর্তির কাছে গিয়ে সেখানে নত হচ্ছে দেখো তুমি একটু চিন্তা করো যে ওই পাথরের মূর্তি সে একটা মাছি তো তৈরি করতে পারবে না বরং এই মূর্তির গায়ে যদি একটা মাছি বসে কামড় দেয় তারে মাছিটাকেও তো তাড়ানোর মতো তার ক্ষমতা নাই তার গায়ে মাছি কামড় দিলে সেটাকেও তাড়ানোর মতো তার ক্ষমতা নাই আর কিভাবে তোমরা এই একটা পাথর নির্জীবের কাছে গিয়ে মাথা নত করতেছ বা একজন মৃত ব্যক্তি কবরে যিনি শুয়ে আছেন একটা মাছি তাড়ানোর মতো তারও ক্ষমতা নেই আর তোমরা তার কাছে গিয়ে কিভাবে সেজদা দিচ্ছ আল্লাহ সুবাহ আরো বলছেন আসলে সবাই হলো দুর্বল পার্টি যে চাইতেছে একটা নির্বোধ পাথরের কাছে আর সেই পাথরটাও তো দুর্বল আর যে চাইতেছে তার কাছে এও আরো দুর্বল সেই পাথরের চেয়েও যেন এ আরো নির্জীব আরো নির্বোধ এর কাছে আরো কিছুই নেই মা কাদারুল্লাহ হাক্কা কাদেরি ইন্নাল্লাহ কবিউন আজিজ আসলেই তারা মানুষরা আল্লাহ রাবুল্লাহ আলমিনকে যে সম্মান দেওয়া দরকার যে মর্যাদা দেওয়া দরকার মানুষের আজকে আমরা আল্লাহকে সেই মর্যাদা দিচ্ছি না তিনি হলেন একমাত্র শক্তিশালী তিনি হলেন একমাত্র পরাক্রমশালী প্রিয় বন্ধুরা সুতরাং আল্লাহ রাবুল আলমিনের সাথে কোনো দিক থেকে কোনোভাবেই সংঘর্ষ সৃষ্টি হবে এটা কোনোদিন কোনো মানুষের জন্য শোভা পায় না আমরা এখানে জানলাম যে বিশেষ করে এই ধরনের নাম যদি কারো এসে যায় তার উচিত হলো সাথে সাথে জানার সাথে সাথেই এই নামগুলিকে পরিবর্তন করে ফেলা প্রিয় বন্ধুরা আসুন প্রাসঙ্গিকেই আরেকটি অধ্যায় আসছি যে অধ্যায়টি হলো নাম পরিবর্তন প্রসঙ্গেই সে অধ্যায় আমরা এই বিষয়টিকে আরও ক্লিয়ারভাবে উপলব্ধি করতে পারবো লেখক রাহেমহল্লা অধ্যায় বেঁধেছেন বাবু এহতেরাম আসমা ইল্লাহ আল্লাহ সুবাহ যেগুলি নাম কোরআনে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম এর হাদিসে এসেছে সেই নামগুলিকে অবশ্যই আমাদের সম্মান করতে হবে সেই নামগুলি হুবহু কোনো মখলুকের জন্য সম্মান করা মানে সম্মান করা এর অর্থ হলো সেই নামগুলিকে কোনো মখলুকের জন্য ব্যবহার না করা তবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের যে নামগুলি রয়েছে বিশেষ করে সব নামগুলির মধ্যে দুটি নাম একটি হলো আল্লাহ এই আল্লাহ নামটি কোনো মখলুকের জন্য প্রযোজ্য হবে না কোনো দিনই নয় আরেকটি হলো আর রহমান এই আর রহমান এই নামটিও কোনো মখলুকের জন্য কখনো প্রযোজ্য নয় যে কোনো দিক দিয়েই হোক আলিফলাম বাদ দিয়ে হোক আলিফলাম সহ হোক কোনো দিক দিয়ে কোনো মখলুকের জন্য এগুলি ব্যবহার জায়েজ নয় তবে বাকি কিছু নাম রয়েছে সেগুলি সম্পর্কে আমরা একটু আলোচনায় আসব এরপর যে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত আল্লাহ রাব্বুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন হালাল উপার্জন করুন আজকে বিবাহ অনুষ্ঠানগুলোতে নারী পুরুষের অবাধ মিলামেশা পর্দান না করা জাহেলিয়াত নিয়ে সন্তান হলে নষ্ট করা হচ্ছে এটা একটা কাবিরা গুণা সবার অধিকার সমান আল্লাহর সঙ্গে অপরকে শরিক করা হলো মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় কোন আলাইকুম কিছু কিছু আল্লাহ যেগুলি নাম রয়েছে এবং হাদিসে সেই মানুষের জন্য মাখলুকের জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন নিজে ব্যবহার করেছেন যেমন সামির আসামি এটা হলো আল্লাহ রব্বুল আলমীর নাম এই নামটাকে আল্লাহ রবুল্লা আলমিন মানুষের বৈশিষ্ট্য বা মানুষের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে সামি আমরা বলেছেন অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রবুল্লা আলমিন সুরাতাউবার শেষের দিকে সেখানে তিনি আল্লাহ রবুল্লা আলমিন বলছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম তে হারিস বিল মুমিনা রাউফ এবং রাহিম এই নামগুলি ব্যবহার করেছেন আল্লাহ রাবুল আলমিন নবী সাল্লাহ ইসলামের ক্ষেত্রে এই শব্দগুলি ব্যবহার করেছেন অথচ আল্লাহ রাবুল আলমিনের একটি নাম হলো আর রাহিম আর রহমান আর রাহিম আল্লাহর নাম কিন্তু রাহিম শব্দটি আবার আল্লাহ রাবুল আলমিন নবী সাল্লাহ ইসলামের জন্য ব্যবহার করেছেন রাউফ এটাও একটা আল্লাহ রাবুল আলমীর নাম এটাকে আল্লাহ রাবুল আলমিন নবী সাল্লাহ ইসলামের ক্ষেত্রে ব্যবহার করেছেন এক্ষেত্রে একটু সংক্ষিপ্ত পার্থক্য হলে এই যে এই নামগুলি আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য যখন ব্যবহার হবে তখন সামনে আলিফলাম সহ ব্যবহার হবে অর্থাৎ আর রাহমান আর রাহিম আর রাউফ এভাবে যখন ব্যবহার হবে এভাবে কোনো মখলুকের জন্য এটা ব্যবহার করা যায়জ হবে না নিষিদ্ধ কোনো মখলুকের জন্য যখন এগুলি ব্যবহার শব্দের অর্থগত দিক থেকে হবে রাহিম শব্দের অর্থ দয়াশীল এ রাহিম দয়াশীল এই শব্দটা আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য যখন ব্যবহার করব তখন আর রাহিম আর কোনো মাকলুকের জন্য যদি তার একটা গুণ হিসাবে বা তার একটা বিশেষণ হিসাবে যদি ব্যবহার করতে হয় রাজুলুন রাহিমুন মানে এই মানুষটা খুব দয়াশীল তখন সেটা আলিফলাম ছাড়া সেখানে ব্যবহার হবে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন সোলাতাউবার শেষে নবী সাল্লাহ আলহিসাল্লামের জন্য যে রাউফ এবং রাহিম এই দুটোকে ব্যবহার করেছেন অনুরভাবে আজিজ এটাকে ব্যবহার করেছেন সেখানে আলিফলাম ছাড়া ব্যবহার করেছেন আর কতগুলি নাম রয়েছে যেগুলি কখনো কোনোভাবেই ব্যবহার চলবে না সেটি হলো যেমন বললাম আমরা আল্লাহ এবং আর রহমান কোনোভাবে যে কোনো দিক থেকে হোক মাখলুকের জন্য কখনো ব্যবহার হবে না এখানে আরেকটি দিক আমাদেরকে আকিদাগতভাবে বিশ্বাস রাখতে হবে এই যে আর রাহিম শব্দটা যখন আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য প্রযোজ্য হবে তখন রাহিম আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য যে ধরনের রাহিম হওয়া দরকার তিনি সেই রকম রাহিম আর মখলুক রাসুল সাল্লাম বা কোনো মানুষের জন্য যদি এই রাহিম শব্দটাকে ব্যবহার করা হয় এক নম্বর হলো আলিফলাম ছাড়া ব্যবহার হবে দুই নম্বর শুধু রাহিম শব্দটা যখন ব্যবহার হবে তখন আমাদের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ যেই রাহিম সেই রাহিম এটা নয় এটা মাখলুক হিসাবে যে ধরনের দয়াশীল হওয়া দরকার সেরকম সামি আল্লাহ সুবাহ আর সামির তিনি শ্রবণকারী হিসাবে যেরকম শ্রবণকারী মানুষের জন্য যখন এই সামিয় শব্দটা বিশেষণ হিসাবে ব্যবহার করব এই মানুষ কিন্তু সেই আল্লাহর মতো শ্রবণকারী নন তিনি একজন মানুষ হিসাবে ছোট্ট মানুষ হিসেবে যতটুকু শ্রবণকারী সেই হিসাবে তার জন্য এটা আকিদাগত বিশ্বাস ভাবে আমরা পার্থক্য রাখবো আর বাহ্যিকভাবে সেই শব্দ ব্যবহারের ক্ষেত্রে এই পার্থক্যগুলি রয়েছে প্রিয় বন্ধুরা এরপরও কতগুলি নাম রয়েছে যেই নামগুলি মানুষের ক্ষেত্রে এবং আল্লাহর ক্ষেত্রে একই শব্দ ব্যবহার হলেও কোনো পার্থক্য নেই তাই সেগুলি জায়েজ নয় যেমন আমরা আগেই যেটি বললাম মালিকুল আমলাক আগে আলিফলাম টোক কিছু কোনো পার্থক্য আসে না কোনো নিয়ত করলেও পার্থক্য নাই তাই সেই নামগুলি একেবারেই মালিকুল আমলাক এই ধরনের অর্থবোধক বিশ্বের রাজার রাজা কাজীর কাজী এই ধরনের নামগুলি একেবারেই নিষিদ্ধ আসুন আমরা যে অধ্যায়টি শুনতে যাচ্ছি সেই অধ্যায় লেখক রহমহল্লা একটি সুন্দর হাদিস নিয়ে এসেছেন যেটি আবুদাউদের হাদিস সহি সনদে হাদিসটি প্রমাণিত একজন সাহাবি সাহাবির নাম হলো আবু সুরাই এ আবু সুরাই রাজি আল্লাহ তালা আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করছেন আবু সুরাই রাজি আল্লাহ আনহু সর্বপ্রথমে তার কুনিয়াত ছিল উপনাম ছিল আবুল হাকাম আবু সুরাইহ এই রাজিয়াল্লাহু এই সাহাবির এখন আবু সুরাই হলো তার উপনাম যেটাকে আরবি ভাষায় কুনিয়াত বলা হয় আবু সুরাইহ নামটি গ্রহণ করার পূর্বে উপনাম ছিল তার আবুল হাকাম তো আল্লাহ রাসুল সাল্লামের কাছে তিনি একদিন আসলেন কানায়ুকান্না আবুল হাকাম ফকাল আল্লাহ নবী সাল্লাম ইন্নআল্লাহ হাকাম ওয়া ইলাইহি আল হুকুম ফকাল ইন্না কৌমি যে সাহাবির নাম আগে কোন উপনাম ছিল আবুল হাকাম আল্লাহ রসুলাম যখন শুনলেন যে এর নাম হলো আবুল হাকাম তারা জিজ্ঞাসাবাদ করলেন যে কি ব্যাপার হাকাম হাকাম যিনি তিনি হলেন আল্লাহ সুবাহ ওয়া আল হুকুম এবং তার কাছেই হলো ফয়সালা সব আর তিনি হলেন মহান ফয়সালাকারী আর তোমার এই উপনাম কেমনে হয়েছে তুমি আবুল হাকাম মানে হাকামের বাবা হয়ে গেছে তুমি আর আল্লাহ হলেন হাকাম কিভাবে তোমার এই নাম সাহাবি তখন ব্যাখ্যা দিচ্ছেন বলছেন যে ইন্না কৌমি ইখতালাফু ফি সেই ইন আতাউনি বললেন যে আসলে হে আল্লাহ রসুল সাল্লাম এই নামটা আমি নিজে কখনো গ্রহণ করিনি নাম গ্রহণের বিষয়টা হলো এই যে আমার যেই গ্রামের মানুষ আমি সে গ্রামের মানুষেরা যদি কোনো বিষয়ে দ্বন্দ্বে লিপ্ত হতো ঝগড়াঝাটি হতো তারা আমার কাছে সেই সমাধানের জন্য চলে আসতো যখন আমার কাছে তারা সমাধানের জন্য আসতো আমি তাদের মাঝে ফয়সালা করে দিতাম আমার বিদ্যা বুদ্ধি যা রয়েছে সেই অনুযায়ী তাদের মাঝে ফয়সালা করে দিতাম ফারাদিয়া কেল আল ফারিকাইন আমার ফয়সালায় দুই পক্ষ দুই দলেই সন্তুষ্ট হয়ে যেত মানে সুন্দর তারা ফয়সালা পেত ফকালা মানে সুন্দর তারা ফয়সালা পেত এই জন্য মানুষেরাই তখন আমাকে আবুল হাকাম মানে ফয়সালাকারীর বাবা যেহেতু সুন্দর ফয়সালা করে দিতে পারে তাই আবুল হাকাম এই উপনাম আমাকে তারা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন মা আল্লাহ রসুল সাল্লাম বললেন যে না তুমি যে কাজটি করতা কোনো সন্দেহ না এটি খুবই ভালো কাজ তুমি মানুষের মাঝে সুন্দরভাবে ফয়সালা করে দিতে পারো আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ খুবই ভালো স্বভাব একটা তারপর বললেন যে ঠিক আছে যেহেতু তোমার এরকম নাম এসে গেছে এখন তোমার এটা একটু চেঞ্জ করে দিই বললেন যে ফামা আলাকা মিনাল ওয়ালাদ তোমার কি কোনো ছেলে টেলে আছে তিনি বললেন যে কুলতু সুরাই ও মুসলিম ও আবদুল্লাহ হ্যাঁ আমার ছেলে আছে তিনজন ছেলে একজনের নাম বড়জনের নাম হলো সুরাই তারপরের যার নাম হলো মুসলিম তারপরে যার নাম হলো আবদুল্লাহ ফকালা ফামান আকবরুহম আল্লাহ রসুলাম জিজ্ঞাসা করলেন যে তিনজন ছেলে তার মধ্যে বড় কোনটা কল কুলচু সুরাইহ তিনি বলছেন যে বড় ছেলে যেটা তার নাম হলো সুরাইহ কল ফা আবু সুরাই আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে ঠিক আছে আজ থেকে তুমি হলা আবু সুরাইহ তুমি আর আবুল হাকাম আজ থেকে নয় আজ থেকে তুমি হলা আবু সুরাইহ আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার উপনামটাকে পরিবর্তন করে দিলেন কেন পরিবর্তন করে দিলেন এই জন্যই যেহেতু আবুল হাকাম যখন বলা হয় তখন সেটা আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি হলেন হাকাম এটা হলো তার বৈশিষ্ট্য তার গুণ এজন্যই তার জন্য এই উপনামটা তার জন্য শোভা পায়নি এটা হলো আল্লাহর ব্যাপারে প্রযোজ্য হয় আগে আমরা জেনেছি যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য যেগুলি খাস নাম সেগুলি যদি কোনো মখলুক গ্রহণ করে সে আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে নিকৃষ্ট ব্যক্তি হয়ে যায় এজন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার নামটাকে পরিবর্তন করে দিলেন বললেন যে তুমি হলা আবু সুরাই প্রিয় বন্ধুরা এই হাদিস থেকে আমরা অনেকগুলি বিষয় শিখতে পাচ্ছি প্রথম বিষয় হলো কারো নাম যদি এমন হয়ে থাকে যেই নামটা হতে পারে আল্লাহ তাল্লাহার নামের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে ঠিক হচ্ছে না তাহলে তারে সেটা পরিবর্তন করে নিতে হবে আমরা অনেক সময় মনে করি যে একবার তো আকিকা দিয়েছি আবার নাম পরিবর্তন করতে হলে আবার আকিকা দিতে হবে যে এত সব জামালায় আর যাব না না এটা ভুল কথা আকিকার সাথে নামের সম্পর্ক নেই আকিকার সাথে নামের সম্পর্ক শুধু এই দিক থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে সপ্তম দিনে নাম রাখতে হয় আর সপ্তম দিনে আকিকা করতে হয় এই সময়ের দিক থেকে সেটার সাথে সম্পর্ক কোনো মানুষ যদি আগে একটা নাম রেখে থাকে এখন আবার যদি দেখা যায় যে অর্থগত দিক দিয়ে বা ইত্যাদি দিক দিয়ে সমস্যা তাই সেই নামটাকে চেঞ্জ করবে তাহলে কোনো আকিকার কোনো প্রশ্ন নয় এখানে আকিকা যা হওয়ার হয়ে গেছে সেটা তো নাম পরিবর্তনের জন্য কোনো আকিকা বা কোনো দাওয়াত খাওয়ানো ইত্যাদি কোনো কিছু বিষয় নয় বরং সেগুলি না হওয়াটাই ঠিক বা হওয়া উচিত নয় কখনো নিয়ম নয় সেটা তাই নাম যখনই দেখবে কোনো ব্যক্তি তার যদি নামটা আল্লাহ সুবাহন তাল্লাহর নামের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে তাহলে তাকে অবশ্যই পরিবর্তন করতে হবে পরিবর্তন করে নেওয়াটা ফরজ তার জন্য এক দুই নাম্বার হলো যদি এমন হয়ে থাকে তার নাম যে নামটি আল্লাহ সুবাহ তাল্লার সাথে সাংঘর্ষিক নয় কিন্তু সেটা শরীয়ত সম্মত বা শরীয়ত সম্মত বিষয়ে নয় হয়তো অর্থটা এমন খারাপ অর্থ অর্থ অর্থগত দিক দিয়ে সেটা সঠিক নয় অথবা এমন খারাপ মানুষের নাম সেই খারাপ মানুষের নামটা সেটা অথবা যেগুলি কিছু কিছু নাম রয়েছে হাদিসে আল্লাহ রসুলাম নিষেধ করেছেন সেই নামগুলির মধ্যে যদি সেগুলি হয়ে থাকে তাহলে যখন এসে জানবে তার উচিত হলো এবং তার অভিভাবকেরও উচিত হলো সেই নামটাকে পরিবর্তন করা আল্লাহ রসুল সাল্লাম যখন তাকে জানলেন তাকে ভালো করে বুঝাই দিলেন যে তোমার নাম এই এটা হলো তোমার জন্য এই এই সমস্যা অতএব তোমার এই নাম গ্রহণ করো তৃতীয় বিষয়ে হাদিস থেকে আমরা আরো জানলাম যে মানুষ যে উপনাম গ্রহণ করে তো এই উপনামের ক্ষেত্রে নিয়ম হলো নিজের যেটা ছেলে সবচেয়ে বড় ছেলে সেই বড় ছেলের নাম দিয়েই উপনাম রাখার নিয়ম আল্লাহ রসুল সাল্লাহামের উপনাম ছিল আবুল কাসিম আবুল কাসিম মানে তার ছেলে এক ছেলে তার নাম ছিল কাসিম সেই হিসাবে তিনি আবুল কাসিম প্রিয় বন্ধুরা অনুরূপভাবে এই হাদিস থেকে আমরা আরো বিষয়ে জানছি সেটি হলো কোনো ব্যক্তি তার কাছে যদি এই অসঙ্গতি বিষয়গুলি এসে যায় এসে গেলে আমি যদি সেটি বুঝি তাহলে আমাদের উচিত হলো যিনি জানেন না সে ব্যক্তিকে বিষয়টা ভালো করে জানায় দেওয়া এবং বিষয়টা তার কাছে ভালো করে বুঝায় দেওয়া যেন তিনি জিনিসটাকে ভালো করে বুঝেন এখান থেকে এই অধ্যায় আমরা আরো একটা এই হাদিস থেকে জানছি যে সে বিষয়টা হলো এই যে যদি কোনো বিষয়ে কখনো আমরা কাউকে যদি বলি যে এটা করা যাবে না তাহলে সেখানে নিয়ম হলো এই হাদিসগুলি থেকে আমরা জানতে পারছি যে তাকে একটা বিকল্প পথ দিতে হবে তাকে একটা বিকল্প পথ দিতে হবে সেটা অবশ্যই শরীয়সম্মত হতে হবে আল্লাহ রসুলাম তাকে বললেন যে আবুল হাকাম তোমার জন্য প্রযোজ্য নয় তাহলে কি আল্লাহ রসুলাম আরেকটা তারে তৈরি করে দিলেন তোমার ছেলে হলো যেহেতু সুরাই তুমি হলো আবু সুরাই তাকে আরেকটা নাম দিয়ে দিলেন যেমন এর আগেও হাদিসে আমরা পেলাম যে আল্লাহ রসুল সাল্লাহামকে বললেন মা শাহ আল্লাহ শাহ মুহাম্মদ বা মা শাহ আল্লাহ শেতা যা আল্লাহ চান এবং যা আপনি চান আল্লাহ রসুলাম তাকে প্রতিবাদ করলেন আজা আলতানি লিল্লাহ নিদ্দা তুমি আমাকে আল্লাহ সমকক্ষ বানাই দিলে এটা নিষেধ করে দিলেন নিষেধ করে কি তাকে সুন্দরভাবে বলে দিলেন যে তুমি এইটা বলো না কিন্তু এইটা বলো তাকে বলার একটা নিয়ম দিয়ে দিলেন আবার অনেক সময় আমরা হয়তো মনে করি যে আল্লাহ সুবাহ নাম তো আমাদের উদ্দেশ্য নেই না না লেখক রাহেমহল্লা তিনি একটা শিক্ষা উল্লেখ আলোচনা করছেন এই হাদিস থেকে যেহেতু ওই সাহাবি যার নাম আল্লাহ রসুলাম চেঞ্জ করে দিলেন আবুল হাকামের পরিবর্তে আবু সুরাই তিনি কিন্তু আবু হাকাম দ্বারা উদ্দেশ্য কখনো তিনি আল্লাহকে উদ্দেশ্য নেননি এই উদ্দেশ্য নিয়ে তিনি নাম রাখেননি বা আল্লাহ রহুসাল্লাম বলে দেওয়ার পরেও তার নিয়ত কখনো আল্লাহ রবুল্লা আলমিন হাকাম বলে আমি তার আবুল হাকাম এই নিয়ত তার ছিল না কিন্তু তবু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেটাকে চেঞ্জ করে দিলেন আল্লাহ সুবাহর সম্মানার্থেই তাই আসুন এ নামের পরিবর্তন এটাও একটা বিশেষ করে আল্লাহ রবুল্লা আলমিনের সাথে সাংঘর্ষিক নামগুলিকে পরিবর্তন করা আল্লাহ সুবাহ আল্লাহর প্রতি ইমানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বা তাওহিদের যে প্রকার তাওহিদু আল আসমা ও সিফাত আল্লাহ রবুল্লা আলমিনের সুন্দর নাম ও গুণাবলী এক্ষেত্রে এটি একটি তাওহিদের গুরুত্বপূর্ণ বিষয় আসুন আমরা এগুলি ভালোভাবে শুনে উপলব্ধি করে শিখে নিজেদের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 বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV মানবতার সমাধান তার জন্য করুণা স্বরূপ মহান চরিত্র দিয়ে তিনি হলেন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী জান্নাত যাওয়ার রাস্তা দিয়ে তোমরা সবাই মিলে ইমান আনো আল্লাহর প্রতি তার রসুলের প্রতি শাহ ওয়ালিউল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তাম সৃষ্টির জন্য রব্বুল আলমিনের প্রেরিত রসুল দূর কেন মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়